আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আমার যে সকল সম্মানিত বাইরা বাহিরে ঘুরে ফিরে আছেন আপনাদেরকে সম্মানিত উপস্থাপক অনুরোধ করেছেন আমি অনুরোধ করব আপনারা ভিতরে এসে বসে যান রাত অনেক হয়েছে আমাদের সম্মানিত উপস্থাপক ঘোষণা দিয়েছেন পজর পর্যন্ত আলোচনা হবে থাকতে পারবেন তো ইনশাল্লাহ আমাকে তো প্রশংসা করতে করতে এমন উপরে তুলে দিছে একেবারে অনেক উপরে তুলে ফেলছে আসলে এত কিছু না আমরা সামান্য রাত অনেক হয়েছে গভীর রাত অল্প দু একটা কথা আলোচনা করব আর আপনাদের থেকে দোয়া নেওয়াই হলো আমার মুখ্য উদ্দেশ্য তো আমরা সবাই একটু গণ হয়ে বসি পিছনের দিকে যারা আসবেন তারা যাতে বসতে পারেন আর একটা হলো মাঝখান দিয়ে যদি কেউ উঠার চেষ্টা করেন বা চিন্তা ভাবনা থাকে তো তারা একটু কষ্ট করে সাইডের দিকে বসেন বিড়াল মারার আগে বিড়াল বাহির হওয়ার জায়গা রাখতে হয় এটা জানেন না কি কথা কয় না আমার কথা বুঝতেছেন বিড়াল মারতে গেছেন এখন বিড়াল মারার আগে বিড়াল যে দৌড় দিলে কোন দিক দিয়ে বের হইতে হবে ওইটার আগে জায়গাটা খালি রাখতে হয় না হয়তো বিড়াল আপনার গায়ের দিকে আসে পড়বে এজন্য আমরা দেখি যে অনেক জায়গার ওয়াজ মাহফিলে যে হুজুরের জিকিরের সাথে সাথে শ্রোতা লাভ মারিয়া সে বক্তার গলা ধরে লটকে দেখছেন না এরকম এখান থেকে দৌড়াই আসি বক্তার গলা ধরে লটকে এখান দিয়ে লটকে এখান দিয়ে লটকে তো এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের প্রোগ্রামে এরকম হয় না এবং হবেও না ইনশাআল্লাহ এই জন্য যারা একটু বের হওয়ার নিয়ত আছে তারা মাঝখানে বসলে কষ্ট হবে একটু সাইডে বসলে আর কারো ডিস্টার্বও হবে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 এবং বোনেরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কোটি কোটি শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে দীর্ঘ সময় ধরে অনেক বিজ্ঞ ওলামাই কেরামের জবান থেকে কোরআনে করিম এবং সহি হাদিস ভিত্তিক আল্লাহ রব্বুল আলমিনের দিন সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শোনার এবং শেষ পর্যায়ে এসে আমি গুণাগার আপনাদের এতগুলো দিনদার সলহীন বান্দাদের চেহারার দিকে তাকানোর এবং কোরআন সন্না থেকে দুই একটি কথাবার্তা বলার এবং আপনাদেরকে ধৈর্য ধরে বসার জন্য যে রব্বুল আলমিন তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল আলমিনের শকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আগেই পরিচয় করে দেওয়া হয়েছে যে এই দাপনিয়া বাজারের এই মাঠ অনেক বিজ্ঞ আমাদের পূর্বসরী অনেক সালাফ যারা অনেক বড় বড় বিজ্ঞ পণ্ডিত ছিলেন দিনের ব্যাপারে তাদের আবাদ করা ময়দান বোঝা গেছে আজকের এই মাহফিলের স্টুডেন্ট যারা এরা সব ইউনিভার্সিটি লেভেলের স্টুডেন্ট তো আমাদের আলোচনা করতে হয় স্টুডেন্ট বুঝে স্টুডেন্ট বুঝে আলোচনা ইউনিভার্সিটি লেভেলের স্টুডেন্টের জন্য ইউনিভার্সিটি লেভেলের আলোচনা প্রাইমারি লেভেলের স্টুডেন্টের জন্য প্রাইমারি লেভেলের হাই স্কুল লেভেলের হলে হাই স্কুল লেভেলের কলেজ লেভেলের হলে কলেজ লেভেলের তাহলে আপনারা কোন লেভেলের আলহামদুলিল্লাহ ইউনিভার্সিটি লেভেলের তাহলে আজকে আমরা যে কয়েকটি কথা বলবো এগুলো ইনশাল্লাহ ইউনিভার্সিটি লেভেলের কথাবার্তা রাজি আছেন তো এই ময়মনসিংহে আমার একটা স্মৃতি বিজড়িত আছে আলহামদুলিল্লাহ আমি যখন অষ্টম শ্রেণীতে পড়ি তখন থেকে আলোচনা করি জুমার খোদবাদী অষ্টম শ্রেণী থেকে মাদ্রাসা যখন অষ্টম শ্রেণীতে পড়ি তখন থেকে জুমা মসজিদের খতিব ছিলাম তো দীর্ঘ আলহামদুলিল্লাহ অনেক বছর আলোচনা করি খোদবাদী তবে বড় মাপের কোনো বক্তা বা খতিব না এ সাধারণ কোন রকম তো একবারই ময়মনসিংহে মাহফিলে আসছে প্রথম যেবার ময়মনসিংহে মাহফিলে আসছে তো আমাকে বলতেছে যে হুজুর বসেন খাওয়া দাওয়া করে ঘুমাই যান রাত্রে তিনটায় আপনার আলোচনা তা আমি তো অবাক হয়ে গেলাম যে জীবনে রাতের তিনটায় আলোচনা এই কথা তো জীবনে আর শুনি নেই রাত তিনটায় কে আলোচনা করবে কে শুনবে তা আমি জিজ্ঞেস করলাম রাত তিনটায় শ্রোতা কারা বক্তা কারা বললো যে আমাদের এখানে মাহফিল আসার পরে শুরু হয় ফজর পর্যন্ত হয় তো এত রাত্রে কেউ ঘুমায় কেউ খাওয়া দাওয়া করে কেউ রাস্তা হাঁটাহাঁটি করে মানে ওয়াজ মাহফিলের কোনো পরিবেশ বলতে কিছুই নাই নামে মাত্র ওয়াজ মাহফিল কাজ হইল মেলা তো এটা প্রথম আমার দেখার অভিজ্ঞতা হয়েছে এই ময়মনসিংহে আলহামদুলিল্লাহ আজকেরটা দেখতেছি সম্পূর্ণ ব্যতিক্রম আলহামদুলিল্লাহ যেই ভাইয়েরাই আছেন এত রাত পর্যন্ত বসে আছেন ওদের আগ্রহে আলহামদুলিল্লাহ এটা দিনের প্রতি আল্লাহ রব্বুল্লা আলমিনের প্রতি কোরআন সুন্নার প্রতি কত মহব্বত থাকলে এই শীতের রজনীতে রাত বারোটায়ও আলহামদুলিল্লাহ কোরআন সুন্না শোনার জন্য বসে আছেন আমি ইমাম হোসেনকে দেখার জন্য বসে নাই ইমাম হোসেনের কথা শোনার জন্য বসে নাই বসে আছেন আল্লাহ রব্বুল্লা আলমিনের কথা শোনার জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কথা শোনার জন্য আল্লাহ পাক আমাদেরকে এমন কিছু কথা বলার তৌফিক দান করুন যে কথাগুলোর দ্বারা আল্লাহর এই মহিবিন এই আল্লাহর মহব্বতকারী রাসুলের মহব্বতকারী বান্দাবান্দিগুলোর কল্যাণে আসে উপকারে আসে সেই তৌফিক আনায়ত করুন সকলে বলি আমিন